ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জোয়ার ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জোয়ার পড়ব মোরা একই মনে ঈদের নামাজ ঈদের খুশিতে ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পড়ব মোরা একই মনে রই নামা তিরিশ রোজা রমজান তিরিশ রোজা রমজান শেষ হয়েছে আজি মুসলিম ভাইদের মুখে মুখে ইতি এসেছে আজি নূতন পোশাক পরে মোরা যাব যে গাই গরিব ধনী সবাই মিলে হাত তুলি তোমার দরবার ঈদের খুশিতে ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পড়ব সবাই একই মনে ঈদের নামাজ ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পড়ব মোরা একই মনে ঈদের ওই নামাজ কত সুত করবে নামাজি রেখেছিল রোজা কত সুত করবে নামাজি রেখেছিল রোজা খুদার কাছে হাতটি তুলে বলেছিল তারা মাফ করে দাও খোদা মাফ করে দাও খোদা তুমি দয়াময় রমজান মাসের বরকতেরি ওসিলায় ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পরব সবাই একই মনে ঈদের ওই নামাজ খুশির চাঁদটি ডুবে যাবে আর দেখা যাবে না রে খুশির চাঁদটি ডুবে যাবে আর দেখা যাবে না রে খুশির ঝলক ঝরে পড়ে রোজাদারের ঘরে ঘরে ওই ঝাউ বাগানের পাশে ওই ঝাউ বাগানের পাশে খুশির চাঁদটি উঠেছে খুশির খবর শুনে মুসলিম ছোটা ছুটি করে ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পড়ব সবাই একই মনে ঈদের ওই নামাজ ঈদেরই খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পড়ব সবাই একই মনে ঈদের ওই নামাজ এবার এবার কবি এমবি বাকিউল ইসলাম কি বলছে শুনুন শুনুন তাই এমডি বাকি বল বলছে সবার কানে কানে তাই এমডি বাকি বল বলছে সবার কানে কানে খুশির খবর পৌঁছে দিও মুসলিম ঘরে ঘরে ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জোয়ার তেরি খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পড়ব সবাই একই মনে ঈদের ওই নামাজ কাল দিনেতে সবার ঘরে লাগছে সীমায় খাবে কাল দিনেতে সবার ঘরে লাগছে সীমায় খাবে দিন কাটাবে খুব খুশিতে আনন্দের আর নিয়ে ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির আর ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির আর পড়ব সবাই একই মনে ঈদের ওই নামাজ ঈদের খুশিতে পেয়েছি মোরা ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পড়ব সবাই কুই মনে ঈদের ওই নামাজ ঈদের খুশিতে পেয়েছি মোরা এই খুশির জুয়ার পড়ব সবাই কুই মনে ঈদের ওই নামাজ